উচিত আজ যেসব সাহাবির কথা উল্লেখিত হবে তাদের অনেকে এমন আছেন যাদের কথা খুবই সংক্ষিপ্ত পরিসরে উল্লেখ করা হয়েছে তাদের মাঝে সর্বপ্রথম রয়েছেন হজরত সুবাই বিন কায়েস বিন এশা কেউ কেউ তার দাদার নাম আবাসা আর কেউ কেউ আয়েশা লিখেছে তিনি আনসার ছিলেন আর খাজরজ গোত্রের সাথে তার সম্পর্ক ছিল বদর ওহদে যোগদান করেন তার মাতার নাম খাদিজা আমর বিন জায়েদের কন্যা ছিলেন তিনি তার এক পুত্র ছিল যার নাম ছিল আবদুল্লাহ তার মা বনুজুদারার সাথে সম্পর্ক রাখতেন তার শৈশবে মাতা ইন্তেকাল করেন তার কোনো সন্তান ছিল না হজরত বিন কায়েস ছিলেন তার ভাই হজরত সুবের আপন ভাই ছিলেন একজন তার নাম ছিল জায়েদ বিন কায়েস দ্বিতীয় সাহাবি হলেন হজরত উনায়েস বিন কাতাদা ওহদের সময়ে তার এতেকাল হয় কেউ কেউ বলেন তার নাম ছিল আনাস যাই হোক তার সঠিক নাম হলো ওনায়েস মোহাম্মদ বিন ইসহাক এবং মোহাম্মদ বিন অমর তার নাম ওনায়েসি লিখেছেন বদরের যুদ্ধে মহানবী সাল্লাহ ইসলামের সাথে যোগদান করেন এবং ওহদের যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন তারও কোনো সন্তান ছিল না এক রয়েত অনুসারে খেদামের কন্যা খানসা হজরত ওনায়স বিন কাতাদার স্ত্রী ছিলেন যে যুগে ওহদের যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন তখন আরেকজন সাহাবি ছিলেন হজরত মোলায়েল বিন বাবরা তার নাম সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে ইবনে সাদ এবং আবু নাইম তার নাম মোলায়েল বিন বাবরা বিন আব্দুল করিম বিন খালেদ বিন আজলা উল্লেখ করেছেন অথচ ওমের ও কালবি মোলাইল বিন বাবরা বিন খালেদ বিন আজলা বিন আজলা উল্লেখ করেছেন মাস থেকে আব্দুল করিম বাদ পড়েছে দ্বিতীয় বর্ণনায় খাজরাজের বনু আজলানের সাথে তার সম্পর্ক ছিল বদর এবং ওহদের যুদ্ধে তিনি যোগদান করেন তার সত্তা সন্তানদের মাঝে ছিলেন জায়দ এবং হাবিবা যাদের মা ওম্মে জায়দ বিনতে নাজলা <coughs> বিন মালিক ছিলেন তার কোনো সন্তান সন্ততি ছিল না তাকে খালেদ বিন আজলান বলা হতো অপর এক বর্ণনা অনুসারে লেখা হয়েছে যে তিনি বদর সহ অন্য সব যুদ্ধে হজরত রসুল করিম সাল্লাহ সাল্লামের সাথে যোগ দেন আরেক সাহাবি হলেন হজরত নফল বিন আবদুল্লাহ পিতার নাম নাজলা তিনি ওহদের যুদ্ধে শাহাদত বরণ করেন কেউ কেউ তার নাম নফল বিন সালাবা বিন আবদুল্লাহ বিন নাজলা বিন মালিক বিন আজলান উল্লেখ করেছে বদর এবং ওহদের যুদ্ধে যোগদান করেন ওহদের যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন তার কোনো সন্তান ছিল না আরেক সাহাবের নাম হলো হজরত ওয়াদিয়া বিন আমর ইবনে কালবি তার নাম বর্ণনা করেছেন Wadia bin Amr bin Yasar bin অফ আবু মাসার তার নাম রেফা বিন আমর বিন জরাদ উল্লেখ করেছেন বনু জোহাইনার সাথে তার সম্পর্ক ছিল যারা ছিল বনু নজ্জারের মিত্র গোত্র বদর এবং ওহদের যুদ্ধে তিনি যোগদান করেন হজরত রবিয়া বিন আমর ছিলেন তার ভাই আর একজন সাহাবি হলেন হজরত ইয়াজিদ বিন মুনজের বিন সরাহ বিন খুনাস বনু হজরতের সাথে তার সম্পর্ক ছিল বেতে উকবাতে তিনি অন্তর্ভুক্ত ছিলেন মহানবী সাল্লা ইসলাম হজরত ইয়াজিদ বিন মুনজের এবং আমর বিন রবিয়ার মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করেন তিনি বদর এবং ওহদের যুদ্ধে যোগদান করেন তার মৃত্যুর সময় কোনো সন্তান ছিল না তার ভাই মাকেল বিন বয়েতে ওকবা এবং বদর ওহদের যুদ্ধে যোগ দিয়েছিলেন আরেক সাহাবি হলেন হজরত খাজা বিন হুমাইয়ের আশি তার নাম সম্পর্কে ইতিহাসে বিভিন্ন মতভেদ রয়েছে ইবনে ইসহাক তার নাম উল্লেখ করেছেন খারেজা বিন হুমাইয়ের মুসা বিন আকবা তার নাম হারসা বিন হুমাইয়ের উল্লেখ করেছেন ওয়াকেদি তার নাম উল্লেখ করেছেন হামজা বিন হুমাইয়ের তার পিতার নাম সম্পর্কে মতভেদ উল্লেখ রয়েছে কেউ কেউ বলছেন হুমাইয়ের কেউ কেউ বলছেন জুমায়রা এবং জুমায়ের যাই হোক সবার মতক্য হলো আশজা গোত্রের সাথে তার সম্পর্ক ছিল আর বনু খাজরাজের মিত্র ছিল তারা তার ভাইয়ের নাম ছিল আবদুল্লাহ বিন হুমাইয়ের বদরের যুদ্ধে তিনিও তার সাথে যোগ দেন এরপর হাজার সুরাকা বিন আমরের উল্লেখ রয়েছে তিনি আনসারি ছিলেন সুরাকা বিন আমার বিন আতিয়া বিন হানসা আনসারি অষ্টম হিজরির জামাদেল আউয়ালে মত্তার যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন তার পুরো নাম হল সোরাকে বিন আমর বিন আতিয়া বিন খানসা আনসারি তার মায়ের নাম ছিল ওতায়লা বিনতে কয়েস হাজার সুরাকার সম্পর্ক আনসারের সম্মানিত গোত্র বনুনজারের সাথে ছিল তার ইসলাম গ্রহণ সম্পর্কে মতভেদ রয়েছে কারো কারো মতে তিনি মহানবীর হিজরতের কিছুকাল পূর্বে আর কারো কারো মতে মহানবীর হিজরতের স্বল্পকাল পর ইসলাম গ্রহণ করেন মহানবী সাল্লাম ওমরের দাস মেহেজা এবং সুরাখা সুরাখা ওমরের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করেন তিনি বদর, ওহদ, পরীক্ষা এবং খাইবারের যুদ্ধে যোগদান করেন, হুদাইবিয়া এবং অমরাতুল কাজার সময়ও মহানবীর সাহচর্য লাভের সৌভাগ্য হয় হাজার সুরাকা আমার সেসব সৌভাগ্যবান সাহাবিদের অন্তর্ভুক্ত ছিলেন যারা বয়েতের জোয়ানে যোগ দেওয়ার সৌভাগ্য পেয়েছেন তার কোনো বংশ ছিল না তার শাহাদাতের কথা যেভাবে বলেছি মত্তার সময় মত্তার যুদ্ধে অষ্টম হেজরি তিনি শাহাদত বরণ করেন আরেক সাহাবি হলেন হজরত আব্বাদ বিন কায়েস তারও এন্তেকাল হয়েছে অষ্টম হেজরিতে মত্তার যুদ্ধে তার নাম সম্পর্কে মতভেদ বিদ্যমান তার নাম ওয়াদাবেন বিন কায়েস আয়েশাও দেখা যায় তার দাদার নাম আবাসাও উল্লেখ করা হয়েছে হজরত আব্বাদ হজরত আবু দরদার চাচা ছিলেন হজরত আব্বাদ বদর ওহদ খান্দাক এবং খাইবারে মহানবীর সাথে ছিলেন হুদাইবিয়াতেও তিনি যোগ দিয়েছেন মতার যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন এরপর শাহাদ আবু আজয়া বিন সাবেদ বিন নোমান সপ্তম হিজড়িতে ইন্তেকাল করেন এক বর্ণনায় তার নাম উমায়ের বিন সাবেদ বিন নোমান বিন উমাইয়া বিন এমরায়ুল কায়েস উল্লেখ করা হয়েছে অন্য রায়ত অনুসারে নোমান বিন সাবেদ বিন আমরুল কায়েস তিনি তার উপনাম বা কুনিয়তে বেশি পরিচিত যা কিনা আবু জিয়া বদর অহদ পরীক্ষা এবং হুদাইবিয়ার যুদ্ধে তিনি যোগ দেন খয়বরের যুদ্ধের সময় সপ্তম হিজড়িতে শাহাদত বরণ করেন বলা হয় যে ইহুদি তার মাথায় আঘাত করে যার ফলে তার মাথা কেটে যায় এবং তিনি শাহাদত বরণ করেন এরপর রয়েছেন হজরত আনসা তার ইন্তেকাল হয়েছে বদরের যুদ্ধে বদরের যুদ্ধের সময় কিন্তু এই সম্পর্কে মতভেদ রয়েছে কেউ কেউ বলেন হজরত আবকরের খেলাফত পর্যন্ত তিনি জীবিত ছিলেন যাই হোক মহানবী সাল্লাহ আলাইসাল্লামের মুক্তিপ্রাপ্ত ইথিওপিয়ান দাস ছিল তার নাম ছিল আনসা আবু আনাসাও পাওয়া যায় তার নাম কারো কারো মতে তার পিতৃপদত্ত নাম ছিল আবু মশরুফ হজরত আনাসা ইসলামের সূচনাতেই ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেন হিজরতের সময় মদিনা যান সাদ বিন খায়সামার আতিথ্য গ্রহণ করেন যতদিন জীবিত ছিলেন মহানবী সাল্লাহ ইসলামের সেবা ছিল তার সবচেয়ে পছন্দনীয় ব্যস্ততা তিনি এতটা অনুগত ছিলেন বাধ্য ছিলেন যে তার সম্পর্কে রয়েত রয়েছে যে যখন বসতেন মহানবী সাল্লামের অনুমতি সাপেক্ষে বসতেন রসুল করিম সাল্লাহামের সাথে ওহদের যুদ্ধে যোগ দেন এরপর রয়েছেন হজরত আবু কাবসা সোলাইম রদি আল্লাহ তালা আন তাঁর উপনাম হল আবু কাবসা হজরত উমরের খেলাফতকালে তাঁর ইন্তেকাল হয়েছে কারো কারো মতে তার নাম ছিল সালামা তিনি মোহাম্মদ ইসলামের মুক্ত বা স্বাধীন ফার্সি দাস ছিলেন বদরি সাহাবি তার জন্ম হয়েছে অউস গোত্রে তার স্বদেশ এবং বংশ সম্পর্কে বিভিন্ন রয়েত রয়েছে কেউ বলে ফার্সি কেউ বলে দৌসি আর কেউ বলে মক্কি ইসলামের অভ্যুদয়ের সূচনাতেই ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেন হিজরতের অনুমতি পাওয়ার পর মদিনা চলে যান বদর সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাহ সাল্লামের সাথে ছিলেন হজরত আবু কাবসা মদিনার দিকে যখন হিজরত করেন তিনি কুলসুম বিনাল হেদামের ঘরে অবস্থান করেন এক বর্ণনা অনুসারে হজরত সাদ বিন খায়সমার কাছে অবস্থান করেন হজরত ওমরের খলিফা নিযুক্ত হওয়ার প্রথম দিন হজরত আবু কাবসার ইন্তেকাল হয় এটি বাইশেই জমাদিউল জমাদিউসানি তেরো হেজরের কথা এরপর রয়েছেন হজরত মারসদ বিন আবি মারসদ রাদিয়াল্লাহ আন তিন হিজরির সফরে তার ইন্তেকাল হয় রজি নামক স্থানে বদরের বদরি সাহাবি ছিলেন হজরত হামজা বিন আব্দুল মুতালেবের মিত্র ছিলেন তার পিতার সাথে বদরের যুদ্ধে যোগ দিয়েছিলেন ইসলামের প্রারম্ভেই ইসলাম গ্রহণের সম্মান লাভ করেন আর বদরের যুদ্ধের পূর্বেই হিজরত হিজরত করে মদিনা চলে আসেন মহানবী ইসলাম হজরত আওসফিন সামেতের সাথে তার ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন বদরের যুদ্ধের দিন তিনি সবল নামের ঘোড়া নিয়ে উপস্থিত হন ইবনে ইসাক লিখেছেন হজরত মারসাদ রাদিয়াল্লাহ তালা আনহু সেই সৈন্য দলের সেনাপতি ছিলেন যাকে মহানবী সাল্লাহ ইসলাম রজির দিকে পাঠিয়েছেন এটি সফর তৃতীয় হিজড়িতে ঘটে কারো কারো মতে এই দলের নেতৃত্বে ছিলেন হজরত আসেম বিন সাবেদ তার শাহাদতের ঘটনার বিবরণ হলো বনি আজাল এবং কারা ইসলাম গ্রহণের ভান করে মহানবী সাল্লাহ ইসলামের কাছে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য কয়েকজন মোয়াল্লেম পাঠানোর আবেদন করে তাদের অনুরোধে মহানবী সাল্লাহ ইসলাম এই সম্পর্কে মতভেদ রয়েছে বিভিন্ন রয়েত রসুল্লাহ হজরত মারসাদ বা হজরত আসেমকে আসেমের নেতৃত্বে একটি জামাত পাঠিয়েছেন তারা রোজি নামক স্থানে পৌঁছতেই বনু হোজাইল নগ্ন তরবারি নিয়ে এসে যায় এবং বলে যে আমাদের উদ্দেশ্য তোমাদের হত্যা করা নয় বরং তোমাদের বিনিময়ে মক্কাবাসীদের কাছ থেকে সম্পদ আহরণ করা আমরা তোমাদের জীবনের নিশ্চয়তা প্রদান করছি তখন হজরত মার্সাদ রাজি আল্লাহ খালেদ রাজি আল্লাহ এবং আহসান রাজি আনহু বলেন তোমাদের অঙ্গীকারে আমাদের কোনো আস্থা নেই আর এইভাবে যুদ্ধ করে তিনজনেই জীবন উৎসর্গ করেন আরেকজন সাহাবের নাম হলো আবু মারসাদ কান্নাস বিন আল হোসেন গানবি বারো হিজড়িতে তার ইন্তেকাল হয় কারো কারো মতে তার উপনাম বা কনিয়ত ছিল আবু হুসেন তিনি সিরিয়ার অধিবাসী ছিলেন ইসলামের সূচনাতেই ইসলাম গ্রহণ করেন হেজরতের অনুমতি পাওয়ার পর মদিনায় এসে যান বা অনুমতি হওয়ার পর মদিনায় এসে যান মহানবী ইসলাম হজরত আবাদা বিন সাবেদের সাথে তার ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন হাবু মরসদ রাজি আল্লাহ আনহু এবং তার পুত্র মরসদ যখন মদিনার দিকে হিজরত করেন উভয়ই হজরত কুলসুম বিন হাদামের কাছে অবস্থান করেন কারো কারো মতে তাদের উভয়ে সাহাদ বিন হেসামের ঘরে অবস্থান করেন হজরত আবু মাসাদ সকল যুদ্ধে মহানবী সাল্লা ইসলামের সফর সঙ্গে ছিলেন ইতিহাস হজরত আবু মাসাদের যে পদমর্যাদা স্বীকৃত বা তা হল মক্কা বিজয়ের পূর্বে হাতে বিন আবি বলতা যখন স্ত্রী সন্তানের সুরক্ষার জন্য মক্কাবাসীদের একটা গুপ্ত পত্রের মাধ্যমে সংবাদ দিতে চান মহানবী সাহসালাম তা অবগত হন আল্লাহ তালাই রসুল্লাহকে অবহিত করেন মহানবী সাহসালাম তিনজন অশ্বারোহীকে সেই মহিলাকে ধরার উদ্দেশ্যে পাঠান যে পত্র নিয়ে যাচ্ছিল এই তিনজন অশ্বারোহী সেই মহিলাকে ধরে ফেলেন একজন অশ্বারোহী ছিলেন হজরত আবু মারসাদ হজরত আলীর পক্ষ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আমাকে এবং আবু মারসাদ গানুয়া এবং জুবাইরকে পাঠান আমরা ঘোড়ায় আরোহিত ছিলাম তিনি সাল্লা ইসলাম বলেন তোমরা যাত্রা করো রজায় খাখ পর্যন্ত যখন পৌঁছবে একটা বিশেষ জায়গা তোমরা সেখানে মোশেকদের এক মহিলাকে পাবে যার হাতে হাজরত আবু আবু বলতার পক্ষ থেকে মুশ্রেকদের নামে একটা পত্র রয়েছে এটি বোখারির বর্ণিত রওয়ায়ত তিনি মহানবী সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ থেকে একটা হাদিসও বর্ণনা করেছেন মুসলিম এবং বগুই ইত্যাদি গ্রন্থে হাদিসটি রয়েছে তিনি বলেন আমি মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি কবরে বসবে না আর কবরমুখী হয়ে নামাজও পড়বে না হজরত আউবকর সিদ্দিক রাজিউল আনহুর খেলাফত কালে বারো হেজরিতে ছেষট্টি বছর বয়সে তার ইন্তেকাল হয়েছে আর একজন সাহাবি হজরত সলিদ বিন কায়েস বিন আমর চোদ্দ হিজড়িতে তার ইন্তেকাল হয় হজরত সলিদ বিন কায়েস বিন আমর বিন ওবায়দ বিন মালিক তার প্রণাম নাম হজরত সলিদ বিন কয়েস এবং হজরত আবু সালমা উভয়ই ইসলাম গ্রহণের পর বনু আদি বনু আদি বিন নাজ্জারের প্রতিমা ভেঙে ফেলেন মহানবী সাল্লাম হিজরত করে যখন মদিনা স্থানান্তরিত হন তিনি সাল্লাম যখন উঠে বসে মদিনার শহরে প্রবেশ করছিলেন সব গোত্রের পরম বাসনা এটি ছিল যে মহানবী ইসলাম তাদের ঘরে অবস্থান করবেন তার ওঠ যখন বুনিয়াদির ঘরের কাছে পৌঁছে আর তারা মহানবী সাল্লাহ আলহি ও আলিয়াসাল্লামের মামও ছিলেন কারণ সালমা বিন আমর বিন আব্দুল মুতালেবের মায়ে গোত্রের সাথে সম্পর্ক রাখতেন তখন হজরত সলিদ বিন কায়েস আবু সলিদ এবং ওসাইরা বিন আবি খারেজা উটকে বাধা দিতে চায় মহানবী সাল্লাহ ইসলাম বলেন আমার উঁটকে ছেড়ে দাও এটি এখন নির্দেশের অধীনে রয়েছে যেখানে আল্লাহ চাইবেন সেখানে এটি বসে পড়বে হজরত সলিদ বদর ওহদ পরীক্ষা সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের সাথে ছিলেন জঙ্গে জিসর আবি ওবেদে চতুর্দশ হেজরিতে হজরত উমরের খেলাফতকালে তিনি ইন্তেকাল করেন হজরত মুজাজের বিন জিয়াদ রাদি আল্লাহ তালা আনহু ওহদের যুদ্ধে শাহাদত বরণ করেন তিনি মুজাজের তার উপাধি ছিল এর অর্থ হল স্থূলদেহের অধিকারী মহানবী সাল্লাহ আলাইসাল্লাম হজরত মুজাজের এবং আকেল বিন বোকায়ের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন অন্যত্র এসেছে রসুল করিম সাল্লাম হজরত মোজাজের এবং হজরত আকাশা বিন লাইসামের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করেন হজরত মোজাজের বদর এবং ওহদের যুদ্ধে যোগ দেন ইবনে ইসাক বর্ণনা করেছেন যে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম আবু বখতারিকে হত্যা করতে বারণ করেছিলেন কেননা মক্কা এসে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে কষ্ট দেয়া থেকে মানুষকে বাধা দিয়েছিল এই জন্য মহানবী বলেন তাকে হত্যা করো না সে নিজেও রসুল করিম সাহসামকে কোনো কষ্ট দিত না আর সেসব লোকদের অন্তর্ভুক্ত ছিল যে সেই চুক্তির বিরুদ্ধে দণ্ডায়মান হয়েছিল যা কুরাইশ বনি হাসেম এবং বনি মুতালিবের বিরুদ্ধে করেছিল হজরত মুজাজের আবু বখতারের সাথে সাক্ষাৎ করেন এবং বলেন মহানবী শাসন তোমাকে হত্যা করা থেকে বারণ করেছেন আবু বখতারের সাথে তার এক সাথীও ছিল যে মক্কা থেকে বেরিয়েছে তার নাম ছিল জানাদা বিন মুলাইহা যার সম্পর্ক ছিল বনুলাইসের সাথে আবু বখতারের নাম ছিল আস সে বলে আমার সাথী সম্পর্কে কি সিদ্ধান্ত হজরত মুজাজের বলেন যে না আল্লাহর কসম তোমার সাথীকে আমরা ছাড়ব না মহানবী ইসলাম শুধু তোমার সম্পর্কে আমাদের এই নির্দেশ দিয়েছেন সে বলে যে আমরা উভয় মরলে একই সাথে মরব এটি আমার অসহ্য যে মক্কার মানুষ এই কথা বলবে যে আমি আমার জীবনের লালসায় বন্ধুকে ছেড়ে দিয়েছে এরপর তারা উভয় তার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় হজরত মুজাজের বিরুদ্ধে যুদ্ধে হজরত মুজাজের তাকে হত্যা করেন হজরত মুজাজের রাধে আল্লাহ তালাহ মহানবী ইসলামের সকাশে উপস্থিত হয়ে বলেন সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন আমি তাকে জোর দিয়ে বুঝিয়েছি যে সে যেন বন্দি হওয়া মেনে নেয় তাকে আমি আপনার কাছে নিয়ে আসতে পারতাম কিন্তু সে তা মানার জন্য প্রস্তুত ছিল না সে আমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে আমি তাকে হত্যা করি হজরত মুজাজের সন্তানরা মদিনা এবং বাগদাদে বসবাস করত আবু মজার পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে ওহদের যে তিন শহীদকে একই কবরে দাফন করা হয়েছিল তারা হলেন মুজাজের বিন জিয়াদ আমান বিন মালিক এবং আবদা বিন হাসাস এক রওয়ায়তে এটি এসেছে যে হজরত আনিসা বিন ত্যাদি মহানবী ইসলামের কাছে আসেন এবং বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার পুত্র আবদুল্লাহ বদরি সাহাবি ওহদের যুদ্ধে তিনি ইন্তেকাল করেন আমার বাসনা হলো আমার পুত্রকে আমার ঘরের কাছে দাফন করি যেন তার নৈকট্য লাভ হয় আমার হুজুর সাহসলাম অনুমতি প্রদান করেন আর এই সিদ্ধান্তও করেন বা এ সিদ্ধান্ত হয় যে আবদুল্লাহর সাথে তার বন্ধু হজরত মোজাজেরকেও একই কবরে দাফন করা হোক উভয় বন্ধুকে একই কম্বলে আবৃত করে উঠে রেখে মদিনা পাঠানো হয় তাদের মাঝে আবদুল্লাহ ছিলেন স্থূলকায় মোজাজের ছিলেন শীর্ণক্ষীণ বর্ণনা এসেছে যে ওটে উভয় বা উভয়ের ওজন সমান মনে হয়েছে অর্থাৎ যারা নামিয়েছেন ওর থেকে তারা দেখেছে উভয়ের ওজন প্রায় সমান ছিল মানুষ এতে আশ্চর্য হয়ে মহানবীর কাছে বললে তিনি সাহসাম বললেন যে উভয়ের নেক কর্ম তাদেরকে সমান মর্যাদায় উপনীত করেছে হজরত হুবাব বিন মঞ্জর বিন জমু আরেকজন সাহাবি তার মৃত্যু হজরত ওমরের খেলাফতকালে হয়েছে হজরত হবাব বিন মঞ্জের বদর অহদ খন্দক সহ বাকি সব যুদ্ধে হজরত রসুল করিম ইসলামের সাথে ছিলেন ওহদের যুদ্ধে রসুল করিম সাল্লা ইসলামের সাথে দৃঢ়চিত্ত অবিচল ছিলেন আর মৃত্যুর শর্তে তার হাতে তিনি বয়াত করেন তার সম্পর্কে হজরত মির্জা বশির আহমদ সাহেব সিরত খাতামান নবীনে লিখেছেন যে জায়গায় ইসলামী সৈন্যবাহিনী ছাউনি স্থাপন করে তা এমন কোনো জায়গা ভালো জায়গা ছিল না তখন হজরত হোবাব বিন মঞ্জের রাদিয়াল্লাহ আনহু মহানবীকে জিজ্ঞেস করেন যে এটি কি ঐশী এলহামের অধীনে আপনি পছন্দ করেছেন নাকি সামরিক কৌশলের অংশ হিসেবে এমনটি করেছেন মহানবী সাল্লাহ ইসলাম বলেন যে এ সম্পর্কে কোনো ঐশী নির্দেশ আসেনি যদি কোনো পরামর্শ দিতে হয় দাও তখন হজরত হব্বা বিন মঞ্জের নিবেদন করেন যে তাহলে আমার মতে জায়গা ভালো নয় এগিয়ে গিয়ে কোরাইশের পূর্বে নিকটবর্তী ঝর্ণার নিয়ন্ত্রণ আমাদের হাতে নেওয়া উচিত আমি এই ঝর্ণা সম্পর্কে জানি এর পানি ভালো আর বেশি পরিমাণেও বেশি রয়েছে মহানবী ইসলামের প্রস্তাব পছন্দ করেন যেহেতু তখনও কোরেশ টিলার অপর পাশে ছাউনিতে ছিল আর চশমা বা ঝর্ণা খালি ছিল মুসলমানরা এগিয়ে গিয়ে ঝর্ণাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় কিন্তু কোরআনে যেভাবে ইঙ্গিত রয়েছে তখন সেই ঝর্ণায় পানিও বেশি ছিল না মুসলমানরা পানির স্বল্পতা অনুভব করে আর এছাড়া উপত্যকার যে পাশে মুসলমান ছিল তা খুব ভালো ছিল না বালি বেশি ছিল যে কারণে পা পাও টেকত না এরপর আল্লাহ তালার এমন কৃপা হয় যে কিছু বৃষ্টি হয় এর ফলে মুসলমানেরা চুবাচ্ছার মতো বানিয়ে পানি একত্রিত করার সুযোগ পায় অন্য ভালো দিক যার সামনে আসে তা হল বৃষ্টির পরে বালি শক্ত হয়ে যায় পা বালিতে ঢুকা বন্ধ হয়ে যায় অপরদিকে কাপ অপরদিকে করে যেখানে ছিল সেই জায়গায় কাদা যুক্ত হয়ে যায় আর সেই জায়গার পানিও ময়লা এবং ঘোলাটে হয়ে যায় হজরত ইবনে আব্বাস বর্ণনা করেন হজরত ইব্রাহিল মহানবী ইসলামের প্রতি অবতীর্ণ হয় এবং বলে সঠিক রায় সেটি যা হজরত হোবায়ব বিন মঞ্জার দিয়েছেন মহানবী বলেন হে হুবাব তুমি বুদ্ধিমত্তাপূর্ণ পরামর্শ দিয়েছ বদরের যুদ্ধে রসুল করিম ইসলামের পতাকা হজরত হবা বিন মঞ্জুরের হাতে ছিল হজরত হবা বিন মঞ্জুরের বয়স তেত্রিশ বছর ছিল বদরের যুদ্ধে যখন তিনি যোগদান করেন তার সম্পর্কে হজরত মির্জা বশির আহমদ সাহেব সিরত খাতামান্নাবিনে লিখেছেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম যখন তার গোয়েন্দা কর্মকর্তাদের পক্ষ থেকে কোরাইশ বাহিনীর কাছে আসার সংবাদ পান তিনি তার এক সাহাবি হজরত হুবাব বিন মুনজেরকে যাত্রা করেন শত্রু বাহিনীর সংখ্যা এবং শক্তি সম্পর্কে ধারণা আনার জন্য তিনি তাকে তাকে পূর্ণ নসিহত করেন যে শত্রুর যদি শত্রুদের বেশি শক্তিশালী হয় এবং মুসলমানদের জন্য আশঙ্কার কারণ হয় তাহলে ফিরে এসে বৈঠকে এটি বলবে না যে তাদের সংখ্যা অনেক বেশি বরং একাকিত্বে অবহিত করবে যেন মুসলমানদের মাঝে কোনো প্রকার ত্রাস বা ভীতি বিশ্বাস লাভ না করতে পারে তিনি গোপনে যান খুবই বুদ্ধিমত্তার সাথে স্বল্পতম সময় ফিরে এসে পুরো পরিস্থিতি সম্পর্কে মহানবী ইসলামকে অবহিত করেন ইয়াহিয়া বিন সাহাদের পক্ষ থেকে বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লাহ সাল্লাম কোরাইজা এবং বনু নজিরের যুদ্ধের সময় মানুষের কাছে পরামর্শ চান তখন হজরত হুবাব বিন মঞ্জের দণ্ডায়মান হন এবং নিবেদন করে আমার মতামত হলো আমাদেরকে তাদের পাড়ার নিকটতম স্থানে ছাউনি স্থাপন করা উচিত যেন সেখানকার সব কথা অবগত হওয়া যায় এবং নিগরানিও করা সম্ভব হয় মহানবী ইসলাম তার পরামর্শ অনুসারে কাজ করেন হজরত উমরের খেলাফতকালে তার ইন্তেকাল হয় রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের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 রসুল ইন্তেকাল করেছে অতএব তিনি ইসলামও যদি মারা যান বা নিহত হন তাহলে কি তোমরা তোমাদের গোড়ালিতে বার পূর্বের অবস্থায় ফিরে যাবে যে নিজের গোড়ালিতে ফিরে যাবে সে কখনো আল্লাহকে ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা অচিরেই কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন সলেমান বলেন এটি শুনে মানুষ এতটা কেঁদেছে যে মানুষ ফুপাতে থাকে সুলেমান বলেন যে আনসার বনে সাদার ঘরে হজর সাদ বিন ওবাদার কাছে একত্রিত হয় এবং বলে যে কামের আমাদের মধ্য থেকে আর একজন তোমাদের মধ্য থেকে নিযুক্ত হজরত আবু বকর হজরত ওমর বিন খেতাব হজরত আবু ওবায়দা বিন জেরা তাদের তার কাছে যান হজরত ওমর কিছু বলতে যাচ্ছিলেন হজরত আবু বকর তাকে নীরব থাকতে বলেন হয়তো ওমর বলতেন খোদার কসম আমি আমার যে কিছু বলার ইচ্ছা হলো তাই জন্য ছিল যে আমি এমন বক্তৃতা প্রস্তুত করেছিলাম যা আমার পছন্দ ছিল আমার আশঙ্কা ছিল যে হয়তো উপকর সে ধরনের কথা বলতে পারবেন না এরপর হজরত আবুবকর রাজিউল্লাহনু বক্তৃতা করেন আর এমন বক্তৃতা করেন যে যা বাগ্মিতায় সবার বক্তৃতার চেয়ে ছিল অন্যতম মানের তার বক্তৃতার প্রারম্ভে তিনি এটি বলেন যে আমরা আমির আর তোমরা হলো উজির বা সাহায্যকারী বাবেন মঞ্জুর এটি শুনে বলেন যে মোটেই নয় এটি এই জন্য বলছি যে হবাবেন মঞ্জুরের এখানে উল্লেখ এসেছে হবাবেন মঞ্জুর শুনে এটি বলেন মোটেই নয় আল্লাহর কাসম মোটেই নয় খোদার কাসম আমরা এমনটি করব না আমাদের মধ্য থেকে একজন আমির হবেন আর একজন আপনাদের মধ্য থেকে অর্থাৎ একজন কোরাইশ থেকে আর একজন আনসার থেকে হবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে না আমির আমরা আর তোমরা হলা উজির বা সাহায্যকারী বংশের দিকে পুরো আরবের মাঝে আমরা সবচেয়ে সম্মানিত আর বংশে আমরা প্রাচীন আরব তাই ওমর বা আবু ওবায়দার হাতে বয়াত করো হয়তো তোমর বলেন যে না আমরা আপনার হাতে বয়াত করব কেননা আপনি আমাদের নেতা আর আমাদের চেয়ে উত্তম মহানবী সাল্লা ইসলামের কাছে আমাদের চেয়ে বেশি প্রিয় ছিলেন এটি বলে হজরত উমর আবু বকরের হাতে হাত দেন তার হাতে বয়াত করেন মানুষও তার হাতে বয়াত করে তখন তিনি বয়াত করেন হজরত হবাব বিন মুনজারের পক্ষ থেকে বর্ণিত হয়েছে হজরত ইব্রাহিল আলাই সাল্লাতাম রসুল করিম সাল্লাহ ইসলামের কাছে আসেন এবং নিবেদন করেন যে দুটো কথার মাঝে কোনটি আপনার কাছে বেশি পছন্দনীয় একটি হলো পৃথিবীতে সাহাবিদের সাথে বসবাস করা এবং অপরটি হলো এই সমস্ত অর্থাৎ পূর্ণ জান্নাতে স্থায়ী নেমত এর যে প্রতিশ্রুতি দিয়েছেন তা নিয়ে প্রত্যাবর্তন করা আর এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন যে আপনাকে তিনি তা দেবেন যার ফলে আপনার নয়ন স্নিগ্ধ হবে তখন মহানবী সাহাবিদের জিজ্ঞেস করেন যে তোমাদের কি পরামর্শ সাহাবিরা বলেন যে হে আল্লাহ রসুল আমরা এটি বেশি পছন্দ করব যে আপনি আমাদের সাথে থাকবেন আর আমাদের আমাদেরকে আমাদের শত্রুদের দুর্বলতা সম্পর্কে অবহিত করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন যেন তাদের বিরুদ্ধে তিনি আমাদের সাহায্য করেন আর আপনি আমাদেরকে স্বর্গীয় সংবাদ সম্পর্কে অবহিত করবেন তখন মহানবী ইসলাম হজরত হবা বেন মঞ্জুরের প্রতি তাকিয়ে বলেন তোমার কি হয়েছে তুমি কিছু বলছো না নীরবে বসে আছো তিনি বলেন যে আমি তখন নিবেদন করলাম যে হে আল্লাহ রসুল আপনার প্রভু আপনার জন্য যা পছন্দ করেছেন সেটি অবলম্বন করুন অতএব আমার কথা তিনি পছন্দ করেছেন আরেকজন সাহাবির নাম হল হজরত রেফা বিন রাফে বিন মাক বিন আজলান তিনিও একজন আনসারি বা আনসার গোত্রের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তি আমির মোয়াবিয়ার ইমারতের প্রারম্ভিক দিনগুলোতে তিনি ইন্তেকাল করেন হজরত রেফা বিন রাফে বিন মালিক বিন আজলান তার উপনাম আবু মাস মা হলেন ওম্মে মালিক বিন তোবাই বিন সালুল আবদুল্লাহ বিন ওবাই বিন সলুল যে মুনাফেকের সর্দার ছিল তার বোন ছিলেন ওকবার বয়েতে তিনি অন্তর্ভুক্ত ছিলেন বদর ওহদ এবং খন্দক আর বয়দর জওয়ান সহ সব যুদ্ধে মহানবী ইসলামের সাথে ছিলেন তার দুই ভাই ছিল খালাদ বিন রাফে এবং মালিক বিন রাফে তিনিও বদরের যুদ্ধে যোগ দেন হজরত মহাজ তার পিতা হজরত রফা বিন রাফের পক্ষ থেকে বর্ণনা করেন আর তার পিতা বদরে যারা যোগদান করেছে তাদের অন্তর্ভুক্ত ছিলেন তিনি বলেন জিব্রাইল মহানবী আসলামের কাছে আসে এবং বলে আপনি মুসলমানদের মাঝে বদরে যোগদানকারীদের কি মর্যাদা দেন মহানবী আসলাম বলেন যে সর্বোত্তম মুসলমান বা এমন এমন কোনো শব্দ রসুল্লাহ বলেছেন হজরত ইব্রাহিল আলাহ ইসলাম বলেন একইভাবে সেই সমস্ত ফেরস্তারও শ্রেষ্ঠ যারা বদরের যুদ্ধে যোগ দেয় বোখারির রয়ায়ত এটি ফেরেস্তাদের বা ফেরেস্তারা কিভাবে যুদ্ধে যোগ দিয়েছেন এই সম্পর্কে হচ্ছে সৈয়দ জেনুল আবেদিন সাহেব বুখারির যে ব্যাখ্যা লিখেছেন তাতে ফেরেস্তাদের যুদ্ধে যোগ দেওয়ার যেই চিত্র তুলে ধরেছেন বা অবস্থা উপস্থাপন করেছেন তা হল আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন এজ ইউহি রব্বুকা ইলাল মালাইকাতে আন্নি মাআকুম ফাসাব্বিতুল্লাযিনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রু'বা ফাদরাবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান অর্থাৎ সেই সময় ছিল যখন তোমার প্রভু ফেরেস্তার প্রতি বহি করছিলেন যে আমি তোমাদের সাথে আছি মোমিনদেরকে দৃঢ়চিত্ত করো আর কাফেরদের হৃদয় আমি ত্রাস সৃষ্টি করব হে মোমিনগণ তোমরা তাদের ঘাড়ে হামলা করো তাদের প্রতিটি আঙ্গুলে আঘাত হানো জরবুল আনা ঘাড়ে আঘাত আর জরবুকুল্লা বানান জরবুল আনাকের অর্থ হলো জোরালো হামলা যাকে যা যাতে নির্দিষ্ট লক্ষ্যে আঘাতের অর্থ রয়েছে দু তিনটি রয়েত আছে এ সম্পর্কে আর এ সম্পর্কে শাসাব বলেন এই অধ্যায়ে যে সমস্ত হাদিস রয়েছে তাতে ফেরেস্তাদের উপস্থিতি আর ফেরেস্তা চোখে পড়ার বিষয়টি আসলে দিব্যদর্শনেরই একটি ধরন বা প্রকার আর তাদের যুদ্ধ এমনই যা তাদের অবস্থা সম্মত হয়ে থাকে অর্থাৎ ফেরেস্তাদের অবস্থা সম্মত যুদ্ধ তারা করেন তীর বা তরবারির যুদ্ধ নয় তারা তাদেরকে দেখা যায় চর্ম আধ্যাত্মিক চোখে চর্ম চোখে না মহানবী সাল ইসলামও দেখেছেন সে ফেরিস্তা আর সাহাবিরাও আর আল্লাহর ওলিরাও সেভাবেই ফেরিস্তাদের দেখেন ফেরেস্তা কিভাবে যুদ্ধ করে ফেরেস্তারই নিয়ন্ত্রণে ছিল এ বিষয়টি শাসায় ব্যাখ্যা করছেন যে কুরাইশের নেতৃস্থানীয় ব্যক্তিরা নাখলার ঘটনায় খেপে গিয়ে উত্তেজিত হয়ে তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এই ঘটনায় পরবর্তী যুদ্ধগুলোর কারণ হয় যাতে কুরাইশের কাফেরদের ধ্বংস সংক্রান্ত ঐশী তকদির পূর্ণতা লাভ করে ফেরেস্তাদের কর্মপন্থা আমাদের কর্মপন্থা থেকে পৃথক তাদের যুদ্ধের রীতি আমাদের যুদ্ধ রীতি থেকে ভিন্ন বদরের প্রান্তরে শত্রুর শত্রুদের বালের টিলায় ছাউনি স্থাপন করা আর মহানবী সাল্লাহ ইসলামের নিচের উপত্যকায় ছাউনি স্থাপন আর স্বল্প সংখ্যক সাহাবি অবিশ্বাসীদের দৃষ্টির আড়ালে থাকা এরপর বৃষ্টি বর্ষিত হওয়া সাহাবিদের এক একটি তীরের লক্ষ্যে সঠিক লক্ষ্যে আঘাত হানা সাহাবিরা যেই তীরেই ছুটতেন সঠিক লক্ষ্যে গিয়ে আঘাত হানত এই তীরের কার্যকরী হওয়া শত্রুর মাঝে ভয় ভীতিয়ে ত্রাস ছড়িয়ে পড়া সাহাবিদের দৃঢ়চিত্ততা শত্রু ছিল দুশ্চিন্তাগ্রস্ত বিশৃঙ্খল সাহাবিরা দৃঢ়চিত্ততা এবং অবিচলতার সাথে যুদ্ধ করছিলেন তিনি বলছেন এসব কিছু ফেরেস্তার নিয়ন্ত্রণেই হচ্ছিল যার সংবাদ আল্লাহ তালা মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে নিম্নলিখিত শব্দে দিয়েছিলেন যে এস তাস্তাগিসুনা রব্বাকুম ফস্তাজাব আলাকুম আন্নি মুমিদ্দুকুম পে আলফিম মালাইকাতে মুরদেফিন সে সময়কে স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রভুর কাছে মিনতি করতে তখন তোমাদের প্রভু তোমাদের দোয়া শুনেছেন এবং বলেছেন যে আমি সহস্র সহস্র ফেরেস্তার মাধ্যমে তোমাদের সাহায্য করো যার দলের পর দল এগিয়ে আসবে উনি লিখছেন যে মহানবী ইসলামের দোয়ার গৃহীত হওয়ার ফলে বাহ্যিক উপকরণ যা সামনে আসে তার ভিতরে বিস্ময়কর নিরবচ্ছিন্নতা দেখা যায় এর বিভিন্ন অংশের উপর সামগ্রী দৃষ্টিকোণ থেকে দৃষ্টিপাত করলে ফেরেস্তাদের এক বিশাল বাহিনীকে কর্মরত দেখা যায় কে মহানবী সাল্লাহ ইসলামকে নাজুক মুহূর্তে নিরাপদে মক্কা মকরমা থেকে বের করেছে কে মক্কাবাসীদের উদাসীন রেখেছে কে তার তাদের সর গুহা পর্যন্ত এনে মহানবীর পিছু ধাওয়া থেকে নিরাশ অবস্থায় ফেরত পাঠায় কে মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে নিরাপদে মদিনা মুনাওয়ারা পৌঁছিয়েছে যা ইসলামের উন্নতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে উন্নতি করে তিনি লিখছেন হজরত আব্বাস রাজি আল্লাহর হিজরতের পর মক্কায় মোশরেক অবস্থায় অবস্থান এর রসুল করিম ইসলামের প্রতি আন্তরিক সহমর্মিতা রাখা আর তাকে মদিনা মোনাওয়ারায় কোরাইশের ষড়যন্ত্র এবং দুর্বসন্ধি সম্পর্কে অবহিত করা হজরত আব্বাসের মাধ্যমে এটি হয়েছে এটিও ফেরেস্তাদের বিষয় নিয়ন্ত্রণের একটি দৃষ্টান্ত ফেরেস্তারা এভাবে কাজ করে এসব ঘটনার পর্দার অন্তরালে ফেরেস্তার প্রেরণায় কাজ করে রসুল করিম ইসলামের বিভিন্ন যুদ্ধ এবং যুদ্ধে বিজয়ের পটভূমি ইমান উদ্দীপক আয়াত ইন্নি মোহাম্মদ কুম্বে আলফিম মিনাল মালাইকাতে মুরদেফিন এরই তফসির উপস্থাপন করে শাহ সাহেব আরও বলছেন আমি বুখারি শরীফ পুরোটাই খলিফা আউয়াল রাজিয়াল আনহু হজরত মৌলানা নুরুদ্দিন আনহুর কাছে এক এক পাঠ করে পুরো বোখারে পড়েছি এইভাবে কোরআনে করিমও দরসে বেশ কয়েকবার শুনেছি তিনি অর্থাৎ আওয়াল রাজিয়াল আনহু ফেরেস্তা সম্পর্কে বলতেন নুরুদ্দিনও আল্লাহ তালা ফেরেস্তার সাথে বাক্যালাপের সম্মান লাভ করেছে ফেরেস্তাদের কর্মজগৎ অত্যন্ত বিস্তৃত একটি জগৎ মানুষের শক্তি বৃত্তি যোগ্যতার প্রতিটি শক্তি বৃত্তিকে কাজে নিয়োজিত রাখার জন্য ফেরেস্তা নিয়োজিত রয়েছে মানুষের দৃষ্টিশক্তি অন্তর্দৃষ্টি মানুষের শ্রবণ শক্তি ও শ্রবণেন্দ্রীয় মানুষের স্পর্শ ধরার শক্তি বিবেক ও বুদ্ধি চিন্তা শক্তি ভাবনা প্রনিধান শক্তির সাথে ফেরেস্তার সাহায্য ও একতান প্রতিষ্ঠিত না হয় তাহলে এইসব শক্তি অর্থহীন এবং ক্ষতি করা যায় সমস্ত মানবীয় শক্তি সামর্থ্য শক্তিবৃত্তি যোগ্যতা ফেরেস্তার কারণেই কার্যকর হয়ে থাকে তিনি বলছেন যে তীর এবং বুলেটের লক্ষ্যে আঘাত হানা বা না হানা তখনই সঠিক হতে পারে যদি মানুষের বিবেক বুদ্ধি সঠিকভাবে কাজ করে দূর এবং কাছের ধারণা সঠিক থাকে মানুষের কাণ্ডজ্ঞান সঠিক থাকে চিন্তা শক্তি সঠিক কাজ করে নতুবা তীর সঠিক জায়গায় লাগবে না তিনি বলেন খলিফা আওয়াল বলতেন এক একটি মানসিক এবং দৈহিক শক্তির পেছনে ফেরস্তা নিযুক্ত আছে আর এর সম্পর্ক প্রতিটি মানুষের প্রতিটি শক্তির এবং ইমান ও অবস্থার নিরিখে কম বা বেশি হয় বা সামঞ্জস্যপূর্ণ কোরআনে বদরের প্রেক্ষাপটে এদের সংখ্যা তিন হাজার আর ওহদের ক্ষেত্রে পাঁচ হাজার বলা হয়েছে এ পার্থক্য স্থান কালের ভিন্নতা এবং পদমর্যাদার নিরিখে দায়িত্বের প্রেক্ষাপটে ছিল বদরের যুদ্ধের শত্রু সংখ্যা কম ওহদের সময় বেশি আর এই দৃষ্টিকোণ থেকে আশঙ্কাও বেশি ছিল আর ফেরেস্তাও বেশি সংখ্যায় নাজেল হওয়ার নাজেল করার কথা বলা হয়েছে আল্লাহ তালা বলছে অমান নাসর ইল্লা মিনান্দিল্লাহিল আজিজ এল হাকিম প্রতিশ্রুত ঐশী সাহায্যের বহির প্রকাশ খোদার বৈশিষ্ট্য আজিজ এবং হাকিমিয়ত এই উভয় বৈশিষ্ট্য সুপরিকল্পনা পূর্ণ বিজয় এবং দৃঢ়তার দাবি রাখে যাতে সাহায্যের উপকরণের প্রতিকরি একটি অন্যটির সাথে গভীরভাবে সম্পৃক্ত থাকে এতে ধারাবাহিকতা নিরবচ্ছিন্নতা এবং শিক্ষা পাওয়া যায় যাকে সুদৃঢ় ঐশী তকদের মাধ্যমে দৃঢ় করা হয় মজবুত করা হয় এই হলো এটি হলো সেই গভীর জ্ঞান গর্ভ বিষয় যা ফেরেস্তাদের যুদ্ধ করার বাস্তবতার সাথে সম্পর্ক রাখে এমন নয় যে ফেরেস্তারা কাউকে মারছিল বা হত্যা করছিল কারো কারো মতে রয়েতে এটি উল্লেখ আছে ফেরেস্তা যাদেরকে মেরেছে বা যাদেরকে আঘাত করেছে তাদের মারা এবং আঘাতের লক্ষণ সম্পূর্ণ ভিন্ন ছিল আর সাহাবিদের মাধ্যমে যারা আহত হচ্ছিল তাদের আঘাতের ধরন ভিন্ন ছিল হুজুর বলছে এটি ভ্রান্ত ধারণা মানবীয় শক্তি বৃত্তি বৃত্তিকে সঠিকভাবে দিক নির্দেশনা দেয়া সঠিক পথ প্রদর্শন ফেরিস্তার মাধ্যমে হয় আর এটি ফেরিস্তাদের যুদ্ধ করা হজরত ইয়াহিয়া মাজ বিন রাফা বিন রাফের পক্ষ থেকে বর্ণনা করেছেন রাফা বদরের যুদ্ধে যোগদানকারী সাহাবিদের একজন তাদের পিতা হাজত রাফা অকবর বয়তকারীদের একজন ছিলেন হজরত রাফে তার পুত্র হজরত রাফাকে বলতেন আমার জন্য ওকবায় বয়াত করা বেশি আনন্দের কারণ হতো না বদরে সামিল হওয়ার পরিবর্তে অর্থাৎ আমার জন্য এই কথা বড় সম্মানের কথা বা সম্মানের কারণ যে আমি বদরের যুদ্ধে যোগদান করেছি আর বদরের যুদ্ধে যোগদান অব্যাহত বায়ে যোগদানের চেয়ে আমার জন্য বেশি সম্মানের কারণ বলে আমি মনে করি এটি অনেক বড় এক সম্মান যে আমি বদরের যুদ্ধে যোগদান করেছি হজরত রেফাবেন রাফে জঙ্গে জামাল এবং জসফিন হজরত আলীর সাথে ছিলেন এক বর্ণনা অনুসারে হজরত আলহা এবং হজরত জোবায়ের বসরার দিকে সৈন্যবাহিনীর সাথে বেরোন হজরত আব্দুল আব্দুল হজরত আব্বাস বিন আব্দুল মোতালেবের স্ত্রী হজল বিনতে হারেস হজরত আলীকে তাদের বের হওয়ার সংবাদ দেন তখন হজরত আলী বলেন আশ্চর্যের বিষয় যে মানুষ হজরত ওসমানের উপর হামলা করে তাকে শহীদ করেছে আর কোনো জোর জবরদস্তি করা সত্ত্বেও তারা আমার হাতে বয়েত করেছে অর্থাৎ আমি বলিনি যে আমার হাতে বয়েত করে মানুষ বয়েত করেছে তালহা এবং জুবাইরও আমার হাতে বয়েত করে আর এখন তারা সৈন্যবাহিনীর সাথে ইরাকের দিকে বেরিয়ে গেছে তখন হজরত রেফা বিন রাফে বলেন মহানবী সাল্লাহ ইসলামের যখন ইন্তেকাল হয় তখন আমাদের ধারণা ছিল যে আমরা অর্থাৎ আনসার এই খেলাফতের বেশি যোগ্যতা রাখি কারণ আমরা রসুল্লাহকে সাহায্য করেছি আর আমাদের পদমর্যাদা ধর্মের দিক থেকে মহান এবং বড় কিন্তু আপনারা বলেছেন যে আমরা সর্বপ্রথম হিজরতকারী আমরা মহানবী সাল্লাহ ইসলামের বন্ধু এবং কাছের মানুষ আর আমরা তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করাই যে তোমরা রসুল্লাহ সাল্লাহ ইসলামের স্থলাভিষিক্ত হওয়ার বিষয়ে আমাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েও না তোমরা খুব ভালোভাবে জানো যে আমরা তোমাদেরকে এবং খেলাফতের বিষয়টি তোমাদের হাতে ছেড়ে দিয়েছে আমরা বিতর্ক করিনি আমরা খেলাফতের হাতে বয়াত করেছি খলিফার হাতে বয়াত করেছি পূর্ণ আনুগত্যের সাথে এর কারণ ছিল আমরা যখন দেখলাম যে সত্যের উপর আমল হচ্ছে আল্লাহ কিতাবের অনুসরণ করা হচ্ছে আর মহানবী ইসলামের সুন্নত প্রতিষ্ঠিত হচ্ছে তখন আমাদের কাছে মেনে নেওয়া ছাড়া সন্তুষ্ট হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না এছাড়া আমাদের আর চাওয়ারই বা কী ছিল আর আমরা আপনার হাতে বয়াত করেছি আর এটি থেকে আমরা পিছিয়ে যাইনি আর এখন আপনার বিরোধিতা তারা করছে যাদের চেয়ে আপনি উত্তম এবং বেশি পছন্দনীয় অতএব আপনি আমাদেরকে আপনার নির্দেশ সম্পর্কে অবহিত করুন তখন হজ্জাজ বিন অজিহা আনসারি আসেন এবং তিনি বলেন হে আমিরুল মোমেনিন এ বিষয়ের তদারক সময় হাত থেকে বেরিয়ে যাওয়ার পূর্বেই করা উচিত আমি কখনো আমি কখনো শাস্তি পাব না যদি আমি মৃত্যুকে ভয় করি হে আনসার গোত্র আমিরুল মোমিনের পুনরায় সাহায্য করা যেভাবে প্রথমবার মহানবী সাল্লাহামকে সাহায্য করেছিল আল্লাহ তালার কাসম এই দ্বিতীয় সাহায্য পূর্বের বা প্রথম সাহায্যের ন্যায় হবে হাই দুই সাহায্যের মাঝে প্রথম সাহায্য অর্থাৎ রসুল্লাহকে সাহায্য করা অবশ্যই শ্রেয় এবং শ্রেষ্ঠ যাই তা যা হোক তার ইন্তেকাল হয়েছে আমর মহাবিহারের ইমারতের প্রথম দিকে গত খুদবার বরাতেও আমি একটি কথা বলতে চাই একটি ঘটনা আমি আর একটু বিশদ ব্যাখ্যা দিতে চাই পূর্বের খুদবার হজরত আম্মার সম্পর্কে বলেছিলাম যে হজরত আমর বিন আল আস তার মৃত্যুর পর আক্ষেপ করেন পরিতাপ করেন তিনি বলেন যে তিনি মহানবী হাসানকে শুনেছেন আম্মার বিন ইয়াসেরকে বিদ্রোহী শ্রেণী হত্যা করবে হজরত আমর বিন আস এই কারণে সংশয়ে ছিলেন যে তিনি আমির মোয়াবিয়ার পক্ষে ছিলেন হজরত আম্মারকে শহীদ করেছিল হজরত আমির মোয়াবিয়ার সৈন্যরাজি এই বিষয়ে অনেকে প্রশ্ন করে যে বিদ্রোহী শ্রেণী এরা যেহেতু বিদ্রোহী শ্রেণী ছিল তাই তাদের নাম তাদের নাম কেন এত সম্মানের সাথে নেওয়া হয় আর হজরত আমির মোয়াবিয়াকে জামাতের বই পুস্তক একটা বিশেষ মর্যাদা দেয়া হয়েছে প্রথম কথা হলো সাহাবিদের যে মর্যাদা বা পদমর্যাদা তাদের সম্পর্কে এটি বলার অধিকার আমাদের নেই যে ইনি ক্ষমা পাবেন আর ইনি ক্ষমা পাবেন না যার ভুল ভুল বোঝাবুঝি বা ভুলের কারণে এই দুঃখজনক ঘটনা ঘটেছে তার বিষয়টি আল্লাহর হাতে তার পরিণতি মুসলমানরা দেখেছে এই প্রশ্ন সেসবের বা তাদের মাথায় আসতো যারা সেই যুগে বসবাস করত এরপর তারা নিজেদের অস্বস্তি বা কষ্ট দূর করার জন্য দোয়াও করতেন যে হে আল্লাহ এটি কি হলো ইনিও সাহাবি আর উনিও সাহাবি যে তার বিরুদ্ধে যুদ্ধ করছে আল্লাহর কাছে হয়তো তারা দিক নির্দেশনাও চেয়েছেন আর খোদা তালা তাদেরকে পথ নির্দেশনা দিতেনও একটি এমন ঘটনা আবু জোহা বর্ণনা করেন আমল আমর বিন সুরাহবিল আবু মাইসারা যিনি হজরত আবদুল্লা বিন মাসুদের যোগ্য ছাত্রদের একজন ছিলেন স্বপ্নে দেখেছেন যে একটা সবুজ শ্যামল বাগান যাতে কয়েকটি তাবু তাতে কয়েকটি তাবু লাগানো ছিল তাদের মাঝে হজরত আমার বিন ইয়াসেরও ছিলেন আরও কয়েকটি তাবু ছিল যাতে ছিল জুল কালা আবু মাইসারা জিজ্ঞেস করেন যে এটি কিভাবে সম্ভব হলো এরা তো পরস্পর যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল উত্তর আসে যে তারা আল্লাহ তালাকে অনেক বড় ক্ষমাশীল পেয়েছেন তাই তাই তারা সেখানে এখন সমবেত হয়েছেন পরকালেই অতএব এই বিষয়গুলো এখন খোদা তালার হাতে ন্যস্ত এইসব বিষয় এবং মতভেদকে হৃদয়ে স্থান দেওয়ার আমাদের কোনো অধিকার নেই এসব বিষয় হৃদয় লালন করার কারণে এবং যুদ্ধের কারণে মুসলমানদের মাঝে আন্তরিক দূরত্ব বাড়তে থাকে এবং ভেদাভেদ বৃদ্ধি পেতে থাকে আর এর কুফল আজও আমরা দেখছি এই বিষয়গুলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয় এসব কথা হৃদয়ে লালন করার পরিবর্তে অকের উপর প্রতিষ্ঠিত হন একবার আমি হজরত মুসলেহমদ রাজিয়াল আনহুর বরাতে যখন বলেছিলাম হজরত আমির মোয়াবিয়ার কোনো ঘটনা আমি বর্ণনা করেছিলাম তখন কেউ আরব দেশগুলোর কোনো একটি থেকে কেউ আমাকে লিখেছে যে তিনি তিনি তো এটি তো বিদ্রোহী এবং হত্যাকারী দলের নেতা ছিলেন আমির মোয়াবিয়া তাকে কেন এত শ্রদ্ধার সাথে স্মরণ করেন এই স্বপ্ন সংক্রান্ত এই যে রয়টি রয়েছে তাদের উত্তরস্বরূপ এটি যথেষ্ট যে খোদাতালার ক্ষমার গণ্ডি অত্যন্ত বিস্তৃত আমাদেরকে নিজেদের বিষয়ে চিন্তা করা উচিত বিশ্লেষণ করা উচিত আত্মজিজ্ঞাসা করা উচিত তাদের সম্পর্কে কিছু বলা বা ভাবার পরিবর্তে হজরত মসিহেমদ আলাহিসাল্লা সালামও কোনো কোনো জায়গায় হজরত আমির মোয়াবিয়ার প্রেক্ষাপটে প্রশংসনীয় কথা লিখেছেন বা বলেছেন সেসব সম্মানিত বুজুর্গের ভুলভ্রান্তি সম্পর্কে উচ্চবাচ্য করার পরিবর্তে আমাদের এগুলো থেকে শেখা উচিত অর্থাৎ আমির মহাবিয়া সম্পর্কে এক জায়গায় এই ঘটনাও উল্লিখিত আছে যে যখন হজরত আলী এবং